আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন আরও বলেন রুবাইয়ি নামক তার এক বোন কোনো এক মহিলার সামনের দাঁত ভেঙে দিলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার কিসাসের নির্দেশ দিলেন আনাস রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ রসুল সেই সত্তার কসম যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার দাঁত ভাঙা হবে না পরবর্তীতে তার বাদীপক্ষ কিসাসের পরিবর্তে ক্ষতিপূরণ নিতে রাজি হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন ব্যক্তিও আছে যে আল্লাহর নামে শপথ করলে তিনি তার শপথ রক্ষা করেন সে কারণে তার আর শপথ ভঙ্গ করতে হয় না